নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ আমরা অনেকেই মনে করি কেবল মসজিদ মাদ্রাসায় দান করলে কিংবা ফকির মিসকিনদের সাহায্য করলেই সাদাকা হয় পরিবারের জন্য যে খরচ করা হয় এটিকে আমরা সাধারণত দায়িত্বই মনে করি এতে আমরা সাহবের আশা করি না এটি অনেক বড় একটি ভুল ধারণা সাহি বোখারিতে উম্মে সালামারাদি আল্লাহ তালাহা থেকে বর্ণিত আছে একবার তিনি রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল আবু সালামার সন্তানদের জন্য আমি যা খরচ করি তার বিনিময়ে আমি কি স্বভাব পাব আমি চাই না যে তারা আমার হাতছাড়া হয়ে আশ্রয়হীন হয়ে পড়ুক কেননা তারা তো আমারই সন্তান রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম উত্তর দিলেন না আম লাকি আজরুমা আং ফে আলিহিম হ্যাঁ তাদের জন্য তুমি যা খরচ করবে তার স্বভাব পাবে সাহি বখারির অপর একটি হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ইরশাদ করেন ইদা আং ফাকার রাজুল আলা আহলি ইয়াহতাসিবুহা ফাহুয়ালাহু সাদাকা কোনো ব্যক্তি সবাবের আশা নিয়ে তার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য যা খরচ করে তা সাদাকা হিসেবে পরিগণিত হবে আমরা পরিবারের জন্য ব্যয় করি কিন্তু এতে সওয়াবের আশা করি না ফলে অনেক স্বভাব থেকে আমরা বঞ্চিত হই অথচ পরিবার পরিজনের জন্য খরচ করাকে ইসলাম সবচেয়ে ফজিলতপূর্ণ ও অধিক সওয়াবপূর্ণ খরচ বলে অভিহিত করেছে সাহি মুসলিমে হজরত আবু হুরেরাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন দিনারুন আংফাক্তাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আংফাক্তাহু ফি রাকাবাহ ও দিনারুন তাসাদ্দাক্ত বিহি আলা মিসকিন ওয়া দিনারুন আংফাক্তাহু আলা আহলিক আযমুহা আজরান আল্লাযী আংফাক্তাহু আলা আহলিক একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করেছো একটি দিনার দিয়ে দাসমুক্ত করেছো একটি দিনার নিঃস্বদের দান করেছ এবং একটি দিনার তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করেছ এর মধ্যে সাওয়াবের দিক থেকে সেই দিনারটি উত্তম যা তুমি পরিবার পরিজনের জন্য ব্যয় করেছ সাহি মুসলিমের আরেক বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আফদলু ইউং ফিকহু আলা ও ইউং ফি দিনারুন ইউংফিকহু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ কোনো ব্যক্তি যেসব দিনার ব্যয় করে থাকে তন্মধ্যে ওই দিনারটি সবচেয়ে উত্তম যা সে নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করে অথবা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে তার বাহনের জন্য ব্যয় করে অথবা আল্লাহর পথে জিহাদের ময়দানে তার সঙ্গী সাথীদের জন্য ব্যয় করে একজন আদর্শ মুমিন পরিবার পরিজনের জন্য ব্যয় করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ সে বিশ্বাস করে একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের পরিবার পরিজন ও অন্যদের জন্য যাই ব্যয় করে তার বিনিময়ে তাকে অনেক বড় সওয়াব ও প্রতিদান দেয়া হবে এমনকি প্রিয়তমা স্ত্রীর মুখে ভালোবেসে খাবারের একটি গ্রাস তুলে দিলেও তার জন্য সওয়াব দেওয়া হবে সাহি বোখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন ওয়া ইন্নাখা লং তুংফিকা নফকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাই ব্যয় করবে তার সবাব দেওয়া হবে এমনকি খাবারের যে লোকমা তুমি স্ত্রীর মুখে তুলে দাও তারও সবাব দান করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়ারব্বাল আলমিন